والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون যে ভূখণ্ড উৎকৃষ্ট তার ফসল তার পালনকর্তার নির্দেশে উৎপন্ন হয় এবং যা নিকৃষ্ট তাতে অল্পই ফসল উৎপন্ন হয় এমনিভাবে আমি আয়াতসমূহ ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم إني أخاف عليكم عذاب يوم عظيم নিশ্চয় আমি নুহকে তার সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছিলাম সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত আমাদের কোনো উপাস্য নেই আমি তোমাদের জন্য একটি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين তার সম্প্রদায় সর্দাররা বলল আমরা তোমাকে প্রকাশ্য পথভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون সে বলল হে আমার সম্প্রদায় আমি কখনো ভ্রান্ত নই বরং আমি বিশ্ব পালনকর্তার রসুল তোমাদের পালনকর্তার পয়গাম পৌঁছাই এবং তোমাদের সদুপদেশ দিই আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব বিষয় জানি যেগুলো তোমরা জানো না أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا لينذركم ولتتقوا ولعلكم ترحمون তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মধ্য থেকেই একজনের বাচনিক উপদেশ এসেছে যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে যেন তোমরা সংযত হও এবং যেন তোমরা অনুগৃহীত হও فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين অতপর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 আমরা এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপ দাদা যাদের পূজা করত তাদেরকে ছেড়ে দিই অতএব নিয়ে এসো আমাদের কাছে যা দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছ যদি তুমি সত্যবাদী হয়ে থাকো قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم سميتموها ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين সে বলল অবধারিত হয়ে গেছে তোমাদের উপর তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ আমার সাথে ওইসব নাম সম্পর্কে কেন তর্ক করছো যেগুলো তোমরা ও তোমাদের বাপ দাদারা রেখেছ আল্লাহ এসবের কোনো সনদ অবতীর্ণ করেননি অতএব অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين অনন্তর আমি তাকে ও তার সঙ্গীদের স্বীয় অনুগ্রহে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 করেছ আমরা তা অস্বীকার করি فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين অতপর তারা সে উষ্ট্রীকে হত্যা করল এবং স্বীয় পালনকর্তার আদেশ অমান্য করল তারা বলল হে সালেহ নিয়ে এসো যদ্বারা আমাদেরকে ভয় দেখাতে যদি তুমি রসুল হয়ে থাকো অতপর এশিয়া আপতিত হল তাদের উপর ভূমিকম্প ফলে সকাল বেলায় নিজ নিজ গৃহে তারা লাশ হয়ে পড়ে রইল فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين সালেহ তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে স্বীয় পালনকর্তার পয়গাম পৌঁছিয়েছি এবং তোমাদের মঙ্গল কামনা করেছি কিন্তু তোমরা মঙ্গলাকাঙ্ক্ষীদের ভালোবাসো না ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين এবং আমি লুতকে প্রেরণ করেছি যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون তোমরা তো কামবশত পুরুষদের কাছে গমন করো নারীদেরকে ছেড়ে এতে করে তোমরা সীমা অতিক্রম করছো وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون তার সম্প্রদায় এছাড়া কোনো উত্তর দিল না যে বের করে দাও এদেরকে জনপদ থেকে এরা খুব পুত পবিত্র থাকতে চায় فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين অতপর আমি তাকে ও তার পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম কিন্তু তার স্ত্রী সে তাদের মধ্যে রয়ে গেল যারা রয়ে গিয়েছিল আমি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 মিথ্যারোপ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হল অনন্তর সে তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের পালনকর্তার পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের হিত কামনা করেছি এখন আমি কাফিরদের জন্য কেন দুঃখ করব وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون আর আমি কোনো জনপদে কোনো নবী পাঠাইনি তবে পাকড়াও করেছি সে জনপদের অধিবাসীদের কষ্ট ও কঠোরতার মধ্যে যাতে তারা শিথিল হয়ে পড়ে ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم فأخذناهم بغتة وهم لا يشعرون অতপর অকল্যাণের স্থলে তা কল্যাণে বদলে দিয়েছি এমনকি তারা অনেক বেড়ে গিয়েছে এবং বলতে শুরু করেছে আমাদের বাপ দাদাদের উপরও এমন আনন্দ বেদনা এসেছে অতপর আমি তাদের পাকড়াও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 على ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل আর মুসা বললেন হে ফিরাউন আমি বিশ্ব পালন কর্তার পক্ষ থেকে আগত রসুল আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ় আমি তোমাদের পরোয়ার দিগারের নিদর্শন নিয়ে এসেছি সুতরাং তুমি বনি ইসরায়েলদের আমার সাথে পাঠিয়ে দাও قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين সে বলল যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থিত করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো